Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন মন্তবি আহমদ ইহসান ইলাউমদ্দিন ওসাল্লাম তসলিমন কাসিরন কাসির আম্মাবাদ দূরের কাছে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিস টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিপাদ্য বিষয় হল মাইয়েত বা মৃত ব্যক্তির যে সলাত আদায় করা হয় তার দাফন করা হয় এই সংক্রান্ত অনেক কুসংস্কার আমাদের সমাজে রয়েছে একজন মানুষ হয়তোবা তার জীবন কাটিয়েছে সুন্নতির উপরে চলেছে তৌহিদের উপরে তার মৌত হয়েছে হকের উপরে অথচ যারা আমরা রয়েছি দায়িত্বশীল তাকে তার কফিন পরাতে গিয়ে তার সলাৎ আদায় করতে গিয়ে তাকে দাফন করতে গিয়ে এমন সব কুসংস্কারে জড়িত হয়ে পড়ছি যা কখনো কাম্য ছিল না এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলমদিন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং আমার বামে আছেন শেখ মুখলিস বিন আরশাদ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমদিন শেখ আকরামুজ্জামান বিন আবদুসালাম মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আর যথারীতি শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আল খালাকাল মৌতবল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসন আমালা হায়াতের প্রথম মৌত আসবে যার যখন মৃত্যুর সময় সন্নিকট হয়ে গেল সাকারাত শুরু হয়ে গেল এই সময়ে সমাজে এমন কিছু কাজ করা হয় যা আদৌ কি কোরআন সমর্থন করে হাদিস সমর্থন করে রসুল সাল্লাম সাহাবাই কালামদের আমল সমর্থন করে সে বিষয়টি জানা একান্ত প্রয়োজন প্রথমেই আমি এ ব্যাপারে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওমান ওয়ালা মুসলিম সমাজে এই মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির পূর্বাপর অবস্থাকে কেন্দ্র করে যে কুসংস্কারের বিশাল সম্ভার রচিত হয়েছে তার সম্পর্কে সচেতন করার জন্য আমাদেরকে কিছু বলার জন্য ডেকেছেন আসলে আল্লাহ তবরকতলা তো আমাদের জীবন মরণ সব কিছু একটা নিয়মের আওতায় নিয়ে এসেছেন আলামিন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমাদের জীবন মরণ আমাদের সালাত শ্যাম যাবতীয় আবাদত এবং এগুলো সবই করতে হবে কিন্তু রসুল সাল্লামের তরিকায় আল্লাহর জন্য করব রসুলের নিয়মে করবো তাহলে এটা হয়ে গেল আমাদের দিন আমল এটাই এবাদত এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হব পরবর্তীতে জান্নাত পাবো যাহার নাম থেকে আমরা মুক্তি পাবো মুক্তি পাবো ইনশাল্লাহ কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোর ব্যতিক্রম যদি আমরা করি তাহলে আমাদের এহকালে যেমন সর্বনাশ পরকালও আমাদের নষ্ট এখানে জীবন মরণের সাথে যে সম্পর্ক কেবল বিদাত বা কুসংস্কার জড়িত আছে এগুলো বিরাট একটা কিন্তু তালিকা পাওয়া যায় প্রায় দুইশো একচল্লিশটা মতো ভুল মানুষ চর্চা করে তার ভিতরে একটা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মরার আগের থেকেই শুরু হয়ে যায় মানে কারো সাকরাত শুরু হলো হ্যাঁ, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন থেকে তখন থেকে দেখা যায় যে হুজুর নিয়ে আসে তবা পড়ানোর জন্য এটা কোনো সিস্টেম নাই হুজুর ডাকাডাকি শুরু করে তাকে তওবা পড়াবে আসলে তো তওবা পড়ানোর কোনো ব্যাপার না তওবা ইস্তেকফারের মধ্যে মমিনকে সবসময় থাকতে হবে আল্লাহ রসুল তালকিন তওবা না তালকিন হবে হ্যাঁ, মানে তোমাদের যারা মরণোন্মুখ মূর্ষ ব্যক্তি তাদেরকে মর্ম হলো তার সামনে বেশি বেশি করে এই কালেমা পাঠ করো পাঠ করো যাতে করে এই কালেমার ধ্যান কালেমার সাথে তার মন মস্তিষ্কের একটা সম্পর্ক মুখ দিয়ে উচ্চারণ করার সুযোগ না হলেও মনে মনে যেন পাঠ করার সুযোগটা তার হয় এমন নয় যে তার মুখ দিয়ে আমার উচ্চারণ বের করতে হবে মুহূর্ষ ব্যক্তিতে এ অবস্থায় আসতে পারে পতিত হইতে পারে যে সে কথা বলতে কথা চলে গেছে আছে প্রথম সন্না হলো তালকিন তাকে দেওয়া মানে যারা সচেতন ব্যক্তি আছে তারা ঘন ঘন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এগুলো এই যে তৌহিদ মূলক লাহ ইল্লাল্লাহ সম্বলিত যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি সেখানে পাঠ করবে তারপরে এখানে আমরা অবশ্য আরও এক কিছু স্তর আগেও এই মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে একটা আলোচনা আমরা পেশ করতে পারি এখানে তো একটা থাকলো যে তৌবা পড়ার পরিবেশ যেটা বিদাত বা কুসংস্কার তার আগের স্তরটাও আমরা পেশ করতে পারি সেটা এইভাবে যে মানুষ অসুস্থ হলেই মানুষ তার ছেলেকে বা তার ভাইকে বা কাউকে বলছে যে তোমরা ওই এমাম সাহেবকে গিয়ে টাকাটা দাও আর আমার জন্য দোয়া করতে বলো তখন এমাম সাহেব সলাতের পরে মৌখিকভাবে হোক বা সবাই মিলে হাত তুলে হোক একটা লম্বা দোয়া করে নিচ্ছে অথচ অসুস্থ ব্যক্তি হলে তার জন্য রসুল সাল্লাহ সাল্লাম একটা পৃথক বিধানই রেখে দিয়েছেন বলেন রসুল সাল্লাম বলেছেন মুসলিম আলাল মুসলিম একজন মুসলমানের উপরে মুসলমানের ছয়টি জিম্মেদারি হক রয়েছে তার মানে বলতে হবে তাই আদায় করবে এ কথা নয় একজন আর একজনের কাছে অধিকার রাখে তার একটি হলো অসুস্থ হলে দেখতে যেতে হবে দেখতে যে যাবে তারও সুবিধে যার জন্য যাবে তারও সুবিধে যে দেখতে যাবে তার জন্য সত্তর হাজার ফেরেস্তা সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে আল্লাহর কাছে আর যদি সন্ধ্যায় যায় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে সুবাহান আল্লাহ তাহলে যে ব্যক্তি যাচ্ছে তার এটা সুবিধা হলো আর যার জন্য গেছে তার পাশে বসে তার গাড়ে হা প্রথমে বলবে লাবাস তহর ইনশা আল্লাহ কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ তারপরে বলবেন হ্যাঁ কোনো চিন্তা করবেন না আজ হেবিল বাস রব্বান্নাস আল্লাহ মানুষের রোগকে দূর করুক তুমি এই রোগ দূর করো তুমি রোগ দূর কর নেলা সত্তা তুমি ছাড়া আর কেউ রোগ দূর করতে পারে না তুমি এমনভাবে আরোগ্য দান করো যাতে এর কোনো রোগী না থাকে এই হলো একটা সুন্নতি পদ্ধতি চমৎকার কথা বলেছেন এটা আমরা বলতে পারি যে কোরআন পড়লে নাকি শুনলে নাকি যদি রোগী এমন অবস্থায় থাকে যে সে শুনতে পাচ্ছে তার হুশ জ্ঞান আছে বিচলিত না বিচলিত নয় তার সে যদি শুনতে চায় বা আমরা মনে করি যে একটু কোরআন শুনবেন কিনা তাই না তখন তার পাশে যদি একজন কোরআন পড়ে শুনতে পারে ভালো কিন্তু একসাথে দশজনকে আমরা ভাড়া করে নিয়ে আসলাম দশজন পড়তে থাকলো কার পড়া কে শুনলো এটা মোটেই উচিত মানে, মানে কোরআন তেলাওয়াত কোরআন যেমন আমাদের জন্য নেকির খাত ক্ষেত্র ঠিক কোরআনকে যদি আমরা অপব্যবহার করি তাহলে এখান থেকে আমাদের গুণাও হবে জি ওটা তখন পাপের ক্ষেত্র হয়ে পরিষ্কার নিষেধ করে দিয়েছেন নাহারসাল্লাম মহারাসাল কোরআন বেল কোরআন কোরআন দ্বারা কোরআনের সাথে সংঘর্ষ লাগাইতে রসুল নিষেধ করেছেন এটাই হলো সংঘর্ষ আমি দুজন একসাথে জোরে জোরে পড়েছি ও বলছি আলামন আমি বলছি তা আলামন ও বলছে কাফেরন আমি বলছি মমিনন এই যে এই যে টক্কর লাগাই দিলাম একটার সাথে হ্যাঁ এটাই তো এটাই তো কোরআনের সাথে কোরআন অক্ষর লাগানো এক কথায় শেখ আমরা বলতে পারি যে কুসংস্কারের মধ্যে একটা হচ্ছে যে সুরা ইয়াসিন পাঠ করা আমাদের দেশে এটা আছে এবং এটা থাকার কারণ হচ্ছে যে একটা দুর্বল হাদিসে কিন্তু পাওয়া যায় জাল হাদিস জাল হাদিস পাওয়া যায় যে সুরা সুরত ইয়াসিন আলা মাউতাকুম তোমাদের মৃত্যু ব্যক্তি মরণোন্মুখ ব্যক্তির কাছে পড়ো এটা হলো জাল হাদিস এটা পড়া যাবে না আচ্ছা মজার একটা বিষয় আমি স্মরণ করাতে চাচ্ছি এই যে অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাওয়া হলো একটা আর এটা বলা যায় যে মুসলিমদের ছয়টি গুরুত্বপূর্ণ হকের পারস্পরিক একটি হক মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের পাঁচটি অথবা ছয়টি হক রয়েছে তার মধ্যে একটা হক হলো সে যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে দেখতে যেতে হবে দুর্ভাগ্য হলো যে আমাদের সামাজিক কালচারটা এরকম হয়ে গেছে যে আমরা দেখতে যাওয়ার নামে অসুস্থ যে বাড়িতে রুগী আছে সেই বাড়ির উপরে রুগীর উপরে আরো বিড়ম্বনা জুলুম করি আমরা দল বেঁধে যাই আর আমাদেরকে খাইতে দিতে হবে ভালো ভালো খাবার দেখা যাচ্ছে যে ভালো ভালো খাবার না দিলে আমরা আমরা দেখতে গেছি আমরা আমরা দেখতে গেছি আমরা যখন দেখা শেষ আমরা চলে যাব যাতে পরিবারে কারোর কোনো বিড়ম্বনার কারণ না হয় আমার যদি থাকার প্রয়োজন হয় তাহলে আমি থাকবো সম্মানিত শুধু দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবার তো শুধু দর্শক বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার ওই অনুষ্ঠানে যে বলছিলাম শেখ আপনার কাছে যে এই যে দেখতে গিয়ে পরিবারের উপরে বোঝা হয়ে যাওয়া গরু কিলো হাসি কিলো এই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে একজন মানুষ কতক্ষণ অপেক্ষা করবে তার পাশে এর একটা পরিমাপ রাসুল সাল্লাম উল্লেখ করেছেন আচ্ছা, আচ্ছা। জি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এইভাবে উল্লেখ করছেন যে একটা গাভী দুধ দহন করার সময় যে তার বাচ্চাকে তার দুধের বোঠাতে লাগায় দিয়ে তার মুখটা দিয়ে আবার তাকে টেনে নেওয়া হয় তাতে মনে হয় দুধ বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে দুধ দহন করতে করতে মধ্যখানে ওই বাচ্চাটাকে লাগিয়ে আবার টেনে নেওয়ার যে একটা সময় আছে দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক বা এরকম দু চার মিনিট হোক এইরকম একটা সময় পরিমাণ যেন মানুষ অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে থাকে এই ব্যাপারে মুসলিম গ্রন্থে সহি আদিস এসেছে সেখানে একটা মানুষ দেখতে মানুষকে গিয়ে দুই দিন তিন দিন থাকে কি করে ঘন্টার ঘন্টা থাকে করে কি করে আর সেখানে খাওয়ার অনুষ্ঠান হবে কি করে যদি খাওয়ার অনুষ্ঠান হয় তাকে যদি এত কিছু করাই লাগে তাহলে তো সে বাড়ির ব্যস্ত লোকগুলোর উপর একটা জুলুম চেপে গেল অবশ্যই সাথে সাথে তার একটা খরচের বিষয় চলে গেল যেগুলো কুসংস্কার মধ্যে আবার চলে যাবে যেগুলো জুলুমের মধ্যে চলে যাবে হ্যাঁ নিতান্তই কোন মানুষ এমন দূর থেকে চলে এসেছে যার পক্ষে আজকে যাওয়া সম্ভব নয় এরকম একটা পরিবেশ হলে মানুষ থেকে যাবে সেটা ভিন্ন কথা অবশ্যই যারা এরকমভাবে আত্মীয় স্বজনের বাড়ি আসছি তাদেরকে এরকম আশা পরিহার করতে হবে এটা একটা জুলুম সামাজিকভাবে দলবদ্ধভাবে আসা এটা একটা জুলুম এবং কুসংস্কার এটা একটা অজ্ঞতার পরিচয় জি জি সময় আসবে তাৎক্ষণিক দেখে চলে যাবে আপনি যে বলতে কুসংস্কার এটা হলো মরণ পরবর্তী মরণের পরে এখন মরণ হোক তারপর মরণের সময় আমরা যেটা জানলাম যে আমাদের যেটা আপনি বললেন সেটা বিষয় নাই সেটা তো একটা সন্ন্যাতি নীতি যে মানুষ মারা গেলে সেই বাড়িতে খাওয়ার দিতে হবে এটা সন্ন্যাতি নীতি এখন যদি দেখা যায় যে এই বাড়ির পরিবেশ এমন যে খুব অসুখ বেশি এই জন্য এই পরিবেশটা থেকে রান্নার মতন মানুষই নেই বা সবাই ব্যস্ত এরকম অবস্থায় যদি মানুষ বেশি হয়ে যায় তখন আশেপাশের বাড়িতে এটা হক এটা তার জরুরি একটা জিম্মেদারি হক যে সে পালন করবে নইলে সে প্রতিবেশী কিসের লক্ষ্য করতে হবে হ্যাঁ। আচ্ছা, আমি একটা বিষয় আরেকটা বিষয় যে এই এখন মুমূর্ষ রুগী যখন দেখলাম যে তার অন্তিম মুহূর্ত এমন এমন একটা ভাব দেখে তখন রুগীকে যে টেনে তাড়াতাড়ি করে উত্তর দিকে নিয়ে যাওয়া হয় কেবলামুখী করার জন্য উত্তর দিকে মাথা ঘুরাইতে হবে এইরকম যে করা উত্তর দিকে মাথা ঘুরাই গাঢ়টাকে পশ্চিম দিকে করে দেওয়া এই মুমূর্ষ অবস্থায় এইভাবে টানাটানি করার কোনো হ্যাঁ আলহামদুলিল্লাহ বিষয়টা মানুষ আর কি কুসংস্কার তো আসে মানুষের বিবেক থেকে বের হয় কুসংস্কার তৈরির কারখানা হলো বিবেক যার যেটা মনে লাগে ওইটাই অনেক সময় দেখা যায় কুবলামুখী হয়ে আমরা সালাত পড়ি কেবলামুখী হয়ে সেইদা করি রুকু করি এই যে ভালো অবস্থাগুলো হ্যাঁ কেবলামুখী এখন এটার উপরে অনুমান করে অনেকেই মরণের সময় তো টানা হিচড়া করে তাকে কেবলামুখী করার চেষ্টা করে আসলে সেই সময় তো সে রুগী মূর্ষ অবস্থা তার যেভাবে থাকা সুবিধাজনক আরামদায়ক সেই অবস্থানে তাকে রাখতে হবে সেভাবে এভাবে টানা হিঁচড়া করা এইটা কুসংস্কারের অন্তর্ভুক্ত এবং এটা হলো একটা বিদাত কারণ আল্লাহ বা আল্লাহর রসুল সাল্লাম এরকম নিয়ম তো দেয় নাই যদি এরকম নিয়ম দিতেন তাহলে আমরা কষ্ট করতাম সেখানে আমাদের ফায়দা হতো এবং রুগীরও ফায়দা হতো যেহেতু এখানে রসুলের বিধান নাই কুসংস্কার মাপার একটাই যন্ত্র যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান নাই যেই বিধানের মাপে আমরা কাজ করব। এর বিপরীতটা করব ওইটাই হবে কুসংস্কার এবং কুসংস্কারের উনি সম্পর্ক বলছেন যে দুই ভাগে বিভক্ত হয় ওটা শির্কের মধ্যে যাবে শির কুফরি অন্যথা এটা বিদাতের মধ্যে যাবে এবং ওইটাই আমাদের জন্য হলো এখানে জি জি এখানে আপনার কথাটার সাথে মানে অনেক সময় তো মরার পূর্বে মানুষ এমনটা করার চেষ্টা করে তাকে কেবলামুখী করার চেষ্টা করে উত্তর দক্ষিণ করার চেষ্টা করে আর অনেক সময় দেখা যায় যে মরার সাথে সাথে মরার সাথে সাথে সেই বাড়িতে এক ধরনের মানুষ পিড়ে পিড়ি শুরু করে দেয় যে তাকে উত্তর দক্ষিণমুখী করো উত্তর দক্ষিণমুখী করো এবং মুখটা কেবলার দিকে করে দাও মুখটা কেবলার দিকে করে দাও এই যে এটা একটা অনাধিকাল থেকে চলে আসছে এটা একটা কুসংস্কার এটা একটা বিদাত আমল এটাতে যদি মানুষ মনে করে যে কোনো কল্যাণ আছে মানুষ ঘুরিয়ে দেওয়া হয় এটা কিন্তু মাইয়াতের সঙ্গে করা হয় আর এটা এই করে অনেক আমরা যেহেতু জানি হাদিস যে কাবা হচ্ছে আমাদের কেবলা কেবলা মরার মৃত্যু মরার পরেও কেবলা সুতরাং এই যে মরে গেছে এই জন্য সাথে সাথে একে কেবলা করা হচ্ছে আর গার্ডানটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা সমস্ত কুসংস্কার আমি যতটুকু জানি যে পৃথিবীর কোনো দেশে এ গার্দান ঘোরানো নাই শুধু আমাদের ভারত নিজস্ব এই অঞ্চল কমিউনিটিতে থাকে কিন্তু মূল কথা হলো যে এখানে আসলে কবরে রাখার সময় করে রাখতে হবে কবরে রাখার সময় কবরে জীবিত ব্যক্তি বিছানায় ঘুমানোর সময় উত্তর দক্ষিণ নয় পূর্ব এটা করে দিতে পারি সাহেব যে যখন মানুষকে কবরে রাখা হবে তখন ওকে আমরা যেভাবে ডান কাঁথে শুয়ে থাকি জীবিত অবস্থায় সোননাথ তরিকা যেটা এই তরিকাতেই তাকে শোয়াইতে হবে এক কথা তার পুরো বডিটা কেবলার দিকে থাকবে আমরা ওই স্তরে আসলে বলবো এখানে আর একটা কথা যখন ঢুকে গেছে কুসংস্কার সেটাও আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে জানিয়ে দিই যে দেখুন মরার সাথে সাথে উত্তর দক্ষিণ করা এবং মুখটা কেবলার দিকে করে দেওয়া এটা একটা কুসংস্কার এটা একটা পাপের কাজ ঠিক এই কথাটার সাথে আর কথা লেগে আছে হয়তো বা পরে আসতেও পারে যে আমাদের স্বর বিষয়টি মানুষ মনে করে যে কেবলার দিকে পা করে শোয়া যাবে না পূর্ব পশ্চিমমুখী হয়ে শোয়া যাবে না উত্তর দক্ষিণমুখী হয়ে শুইতে হবে কোন দিকে পা করে শুইতে হবে আর কোন দিকে পা করে শুইতে হবে না এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম সর ব্যাপারে বলেননি তিনি বলেছেন সর সন্ন্যত হলো ডান কাতে শুইবে ডান কাতে শুয়ে তিনি ওই হাদিসটির কথা দোয়াটির কথা উল্লেখ করেছেন আল্লাহ আসলাম তো নাফসি এলাইকা অজ্জাহাত ওয়াজি এলাইকা অফাবস্ত আমরি এলাইকা এই দোয়াটা তিনি পড়েছেন এবং ডান কাতে শুয়েছেন এটা হলো স্বর বিধানে ডান কাতে হয় স কিন্তু অবশ্যই তা কেবলামুখী ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলেছেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুমূর্ষ অবস্থায় এখন মুমূর্ষ অবস্থায় টানাটানি শুরু হয়ে গেল এবং একটা বিষয় হলো যে লোকটা আপনার মৃত্যুবরণ করার সাথে সাথেই যে কাজটা করা দরকার ছিল সেটা হলো যে তার মুখ যদি খোলা থাকে তাহলে সেটাকে আস্তে করে বন্ধ করে দেওয়া চোখের ব্যাপারে কি বিধান জি জি এটা বিধান হলো এই যে আবু সালমা রাজি আল্লাহ তালা আনহ যখন মারা গেলেন তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখছেন যে সবাই কান্নাকাটি করছে আর আবু সালমার চোখটা খোলা আছে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথমে গিয়ে তার হাত ওই চোখের উপরে রেখে চোখ দুটাকে এভাবে বন্ধ করছেন আর বলছেন যে দেখো মানুষের যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে চক্ষু ওর পিছনে লাগে যে কিভাবে আত্মাটা বের হয়ে গেল বা বের হয়ে যাওয়ার সময় চক্ষু দেখতে থাকে যখন আত্মাটা আল্লাহ সোমাদ আল্লাহ তুমি রহম করো যখনই আত্মাটা চলে যায় তখনও দেখার চেষ্টা করে এরপরে বের হয়ে গেলে দেহ অকেজ হয়ে যায় আর দেহ যখন অকেজ হয়ে যায় তখন খোলা চোখটা বন্ধ করে বন্ধ করে এই যে এই কথাটা রসুল সাল্লাম উল্লেখ করে বললেন যে যারা পাশে থাকবে তাদের জন্য এটা একটা জরুরি জিম্মেদারি যখনই আত্মাটা বের হয়ে যাবে তখনই চোখটা বন্ধ করে দাও কেননা শরীরটা ঠান্ডা হয়ে গেলে এটা আর করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা যারা আশেপাশে থাকবে সেসব মা বোনদের বা সেসব ভাইদের জন্য এটা একটা জিম্মেদারির মধ্যে জরুরি জিম্মেদারি হ্যাঁ, দেখতো খারাপ লাগে যে দেখতো খারাপ লাগে হাত পা গুলোকে সোজা করে দেবে কেননা ওই সোজা না হয়ে গেলে সোজা করতে গিয়ে সোজা করতে পারবে না সোজা করতে গিয়ে হাত পাকে ভাঙ্গা যাবে না যেভাবে অবস্থা যাবে না হয়তো বা যারা প্রথম থেকে দেখতে অলসতা করেছে দীর্ঘদিন একরকম হয়ে একদিকে থাকার কারণে ওটা ওইভাবে হয়ে গেছে এটা তো আসলে যারা আছে তাদের জিম্মেদারি মরার পরে হু হু করে কাঁদছে এটা তো জিম্মেদারি নয় হ্যাঁ মরার পরে মা বোন ভাই ছেলেরা এসে কান্না করছে আর পাঁচ সোজা করা যায় না পাঁচ সোজা করা যায় না এতদিন কোথায় ছিলাম ছিলেন আপনারা ওটা জরুরি জিম্মেদারি মরার আগে বা আগে থেকেই ওই অসুস্থ ব্যক্তির সেবা করা তাকে দেখাশোনা করা যাতে করে তার হ্যাঁ, যদি কেউ বাঁকা থাকে সেটা তো স্বতন্ত্র কথা সোজা করার কোনো সে প্যারালাইজ বা শরীর খিচে বাঁকা হয়ে গেছে এটাকে চেষ্টা করতে হবে সোজা করে এখানে থেকে কিছুদিনের কারণে কথা এখানে গুরুত্ব দিয়ে বলা দরকার যা দর্শকদের দৃষ্টি আকর্ষণে যে মাইয়ের মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় যখন সে ছটপট করছে ওই সময় কেউ মহিলা খাস করে কান্নাকাটি শুরু করে কিন্তু সেই সময়টা হচ্ছে তালকিনের সময় সে সময় তাকে তালকিন দিবে লাহিল্লাহ পড়বে আসাদু আল্লাহ ইহিল্লাহ পড়বে কিন্তু ওই সময় কাদাকাটি শুরু করলে তো রুগীটা আপনার বিপাকে পড়ে যাবে যে কি করি এখন সেই ওদিকেও খেয়াল দিতে হতে পারে এদিকে যেতে পারে হ্যাঁ, ওটা একটা গুরুত্বপূর্ণ ওই সময়টাতে ওই সময় তো মানে সবাই হইচই করে কাঁদতে লাগে যে সময়ে যে যে সময়ে তালকিন দিতে হবে গুরুত্ব সহকারে কোন সময় তাকে তালকিন দেওয়ার জন্য বলতে হবে না বা বাধ্য করার চেষ্টা করতে হবে না কেননা ওই সময়তে মানুষের খুব কষ্ট হয় সেটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মরণের কষ্ট সেটাকে আল্লাহ তালা বলেছেন মরণের কষ্ট সাকরাতুল যেহেতু আল্লাহ তালা বলছেন কাজে মরণের একটা কষ্ট আছেই যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিজেকেও ভোগ করতে হয়েছে কাজেই সবার হবে এ কথাই ঠিক ওই সময়ে যদি মানুষ এভাবে হইচই শুরু করে দেয় ধন্যবাদ বলার মতো পরিবেশ আসবে না সম্মানিত সদী দর্শক আমরা জানতে পারলাম যে মানুষের জীবন যেমন মরণ তেমন মরতে হবে আর মৃত্যুটা যেন আল্লাহর নামেই হয় লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিতে হয় সেজন্য ইসলাম যে বিধান দিয়েছে সেইভাবে একজন মমুষ্য রুগীকে দেখতে যাওয়া সেখানে গিয়ে আড্ডা করা ভিড় করা এবং রোগী সেবা যারা করে সেই পরিবারের উপরে বোঝা হয়ে যাওয়া এটা নেহায়ত একটি জুলুম এবং কুসংস্কার বটে সাথে সাথে এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যখন সে মারা যাবে এই সময়ে তাকে নিয়ে টানাটানি করা এবং উত্তরমুখী করার জন্য যে হিড়িক পড়ে যাওয়া এটিও একটি কুসংস্কার বই আর কিছু নয় আমরা এই সমস্ত কুসংস্কার সম্বন্ধে যা জানলাম সচেতন হই সাবধান হই এবং মরণটা যেন হকের উপরে হয় তার এটাই হলো একজন নিকটাত্মীয়ের একজন রক্তের সম্পর্কের ব্যক্তির একান্ত হক যে তার কেউ বিদায় হচ্ছে সেজন্য যথাযথ নিয়মে বিদায় হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ সুবাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ তারা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়